আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম খুব সকালে খায়বারে পৌঁছালেন তখন খায়বারবাসী কোদাল নিয়ে ঘর হতে বের হচ্ছিল তাকে অর্থাৎ সাল্লাহ আলাইসাল্লামকে দেখে তারা বলতে লাগলো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পুরা সেনাবাহিনী নিয়ে এসে পড়েছে এ বলে তারা দৌড়াদৌড়ি করে সুরক্ষিত কিল্লায় ঢুকে পড়ল নবী সাল্লাহ আলাইসাল্লাম দুহাত উপরে উঠিয়ে বললেন আল্লাহু আকবার খায়বার ধ্বংস হোক আমরা যখন কোনো জাতির আঙিনায় অবতরণ করি তখন এসব সাবধানকৃত লোকদের প্রভাতটি অত্যন্ত অশুভ হয়